রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নোরাইন এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবেন আফান রদি আল্লাহ আনহুর জীবন সময় এবং কর্ম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ আউদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ সঈদিনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসীরা ওসমান আলিতামহ যখন মদিনাতে চলে আসেন সেই অবস্থায় সেই প্রথম দিকে রসুল্লাহ সাল্লাম প্রত্যেক মুহাদিরকে একজন আনসারের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিতেন সেই অবস্থায় ওসমান আলিতামহুর যিনি দিনই ভাই ছিলেন তিনি ছিলেন আউস বিন সাবিত আল্লাহ তাল্লাহ মদিনায় এসে যারা মুহাজির তারা পানির কষ্ট পাচ্ছিলেন এমনিতেই মদিনাতে পানির উৎস খুব কম ছিল এবং মদিনার পানি মক্কার পানির থেকে কিছু আলাদা ছিল মদিনার পানি ছিল অপরিষ্কার এবং বীরে রুমা নামে যে কুয়াটি রয়েছে সেটি ছাড়া স্বাদু পানি বা মিষ্টু পানির বা পরিষ্কার পানির কোনো উৎস নেই এবং সেখানে গিয়ে দেখা গেল যে একমাত্র বিশুদ্ধ পানির উৎস সেই বীরে রুমা বা রুমা কূপটি সেটাকে একজন ব্যক্তি তার ব্যক্তি মালিকানায় রেখে দিয়েছে এবং সে ফ্রিতে কাউকে পানি দিচ্ছে না অর্থাৎ সে পানি বিক্রি করছে যখনই কোনো ব্যক্তি পানি নিতে আসতো তখন সেই ব্যক্তিকে এক মুদ পরিমাণ বিনিময় প্রদান করতে হতো এবং সেই মূল্যের মাধ্যমে তাকে সে এক বালতি পরিমাণ পানি লাভ করতো এক মুদ হচ্ছে দুই হাত ভর্তি করে যে কোনো জিনিস সেই অবস্থায় লোকেরা তাদের কষ্টের কথা রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন যে এখানে পানি পাওয়া যাচ্ছে না এবং সেই পানিকে ওইভাবে কিনে নিতে হচ্ছে পরবর্তীতে ওসমান ইতলাম সেই ব্যক্তির কাছে গেলেন এবং সেই সম্পূর্ণ কুয়ো তার কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব পেশ করলেন তখন দেখা গেল যে সেই কুয়োর মালিক ছিল মূলত আরেক ব্যক্তি এবং সেই ব্যক্তি হচ্ছে একজন ইহুদি ওসমান ইতলাহন সেই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে প্রস্তাব পেশ করলেন যে আমি এই সম্পূর্ণ কুয়োটি কিনে নিতে চাই সুযোগ বুঝে সেই ইহুদি ব্যক্তি সে একটি চড়া মূল্য উচ্চ মূল্য চেয়ে বসল সে বলল যে আমি পঞ্চাশ হাজার দীর্হামের বিনিময়ে এটাকে বিক্রি করতে রাজি আছি ওসমান ইতলাহন তিনি একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন তিনি বললেন ঠিক আছে আমি এই কুয়া কিনব কিন্তু তার অর্ধেক অংশ কিনব এখন কুয়া এমন কোনো বিষয় নয় যেটাকে ভাগ করা যায় কাজেই সেইটার অর্ধেক আবার কিভাবে ক্রয় করা যেতে পারে ওসমান বললেন যে আমি কুয়োর অর্ধেক অংশ কিনব এর ব্যাখ্যা তিনি প্রদান করে বললেন যে একদিন আমি এটাকে ব্যবহার করব আর একদিন আপনি এটাকে ব্যবহার করবেন এভাবে অর্ধেক অংশ ওসমান ইতলানহু তিনি কিনতে চাইলেন এবং তিনি বললেন যেহেতু আমি অর্ধেক অংশ কিনছি কাজেই পঞ্চাশ হাজার দীর্হাম নয় আমি তোমাকে বারো হাজার দীর্হাম প্রদান করতে চাই বারো হাজারের বিনিময়ে বারো হাজার দীর্হামের বিনিময়ে আমি অর্ধেক অংশ ক্রয় করতে চাই সেই অবস্থায় সেই ব্যক্তি রাজি হলো এবং ওসমান ইতলানহু বারো হাজার দিরহামের বিনিময়ে অর্ধেক অংশ কিনলেন এবং এভাবে পালাক্রমে একদিন ওসমান ইতলানহু সেই কুয়োকে নিজের মালিকানায় রাখতেন আরেকদিন সেটা থাকতো ইহুদি ব্যক্তির মালিকানায় ওসমান ইতলানহু যখন তার পালার দিন আসতো তিনি ফ্রিতে মানুষদেরকে কুয়ো থেকে পানি প্রদান করতেন সুতরাং পরবর্তী দিন যখন সেই ইহুদি ব্যক্তির পালা আসতো সেই অবস্থায় লোকেরা আর কোনো পানি সেখান থেকে সংগ্রহ করতো না সমস্ত লোকেরা যেই দিন ফ্রিতে পানি পাবে সেই দিন অর্থাৎ ওসমান ইতলাহনুর ব্যবহারের দিন সেই দিন থেকে কুয়ো থেকে বিনামূল্যে পানি সংগ্রহ করত তখন বাধ্য হয়ে সেই ইহুদি ব্যক্তি সে ওসমান ইতলাহনুর কাছে এসে বলল যে বাকি অর্ধেক এটাও তুমি ক্রয় করে নাও তখন ওসমান বললেন ঠিক আছে বাকি অর্ধেক যেটা অর্থাৎ তোমার পালার যেই দিনগুলো সেটাও আমি কিনে নিচ্ছি আট হাজার দীর্ঘামের বিনিময়ে সুতরাং আমরা এভাবে দেখতে পাচ্ছি যে ওসমান ইতলাহনু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যে জিনিসের মূল্য তার কাছে চাওয়া হয়েছিল পঞ্চাশ হাজার তিরহাম সেটাকে তিনি মাত্র বিশ হাজার তিরহামের বিনিময়ে কিনে নিয়েছিলেন এবং সম্পূর্ণ কুয়োর পানি সমস্ত মানুষদের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন তারা ফ্রিতে সেখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতেন এটা ছিল ওসমান রাইতলানুর পক্ষ থেকে মুসলিমদের জন্য একটি বিরাট খেদমত রাসুল্লাহ সাল্লাম সেই সময় বলেছিলেন যখন কিনা সেই কুয়োটি ইহুদি ব্যক্তি তার ব্যক্তি মালিকানায় রেখে পানি বিক্রি করছিল সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে কে আছো এই কুয়োটি ক্রয় করবে এবং মুসলিমদের সঙ্গে সেটাকে শেয়ার করবে এবং বিনিময়ে জান্নাতে সে এর বিনিময় লাভ করবে রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে এই কুয়োটি ক্রয় করবে সে জান্নাতে এর বিনিময়ে একটি ঝর্ণা লাভ করবে ওসমান ইসলাম তিনি সেই কুয়োটি ক্রয় করার মাধ্যমে জান্নাতে এর বিনিময় লাভ করেছেন আবু হুরাই রাজিল তিনি বলেছেন যে ওসমান দুইবার জান্নাতকে খরিদ করে নিয়েছে প্রথমবার যখন সে রুমাকুব ক্রয় করেছিল এবং দ্বিতীয়বার তাবুক যুদ্ধের সময়ে পরবর্তী ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যখন কিনা সেই ফিতনাবাজ লোকেরা ওসমান রিতাহনুকে যখন তারা শহীদ করে দিয়েছিল তার আগে তারা সেই রুমাকুপের পানি বন্ধ করে দিয়েছিল যেই কুয়া ওসমান ইতলাহনু কিনেছিলেন কিনে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন সেই কুয়ার পানি বন্ধ করে দিয়ে ওসমান ইতলাহনুকে কষ্ট প্রদান করা হচ্ছিল এবং পিপাসার কষ্ট দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল ওসমান ইতলানহুর শাহাদাতের ঘটনার প্রসঙ্গে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এবার আমরা যাচ্ছি পরবর্তী ঘটনা মদিনায় মসজিদ নবাবী সেখানকার সংশ্লিষ্ট জায়গা জমি সেগুলোকে কিনে মসজিদ নবাবীকে সম্প্রসারণ করা এবং সেই খাতে অর্থ ব্যয় করা প্রসঙ্গে রসুল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ মসজিদ নবাবী এটি ছিল মুসলিমদের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে মসজিদগুলোকে আমরা প্রাণহীন মৃত মসজিদে পরিণত করে ফেলেছি মসজিদগুলোতে কোনো কার্যক্রম নেই শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাদ ছাড়া সেখানে অন্য কোনো কার্যক্রম পরিচালিত হয় না এবং জুমার দিন ছাড়া আমাদের মসজিদগুলো কখনোই পূর্ণ হয় না অথচ রাসুল্লাহ ইসলামের সময়ে মুসলিমদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ একদিকে সালাত আদায় করা দিনের শিক্ষা যুদ্ধের মালামাল বন্টন করা গনিমা বন্টন করা যুদ্ধের জন্য মুজাহিদদেরকে সংগ্রহ করা একত্রিত করা দান সাদাকা বিতরণ করা কিংবা ইসলামী শাসন কার্য পরিচালনা করা তার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ছিল সেই মসজিদগুলো কাজেই এত রকমের কাজের কেন্দ্র হওয়ার কারণে সেই মসজিদে নবাবী সেটাকে সম্প্রসারণ করা বড় করা এটা জরুরি ছিল এবং সম্প্রসারণ করতে গেলে সেই ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরামদের মধ্যে প্রস্তাব দিলেন যে তোমাদের মধ্যে কে আছো এই মসজিদ সংলগ্ন জমিকে ক্রয় করবে এবং সেটাকে মসজিদের অন্তর্ভুক্ত করবে এবং এর যে বিনিময় সেটা সে লাভ করবে জান্নাতে ওসমান রাইতলানহ তিনি এগিয়ে আসলেন এবং তিনি নিজের অর্থ খরচ করে পঁচিশ কিংবা বিশ হাজার দিরহামের বিনিময়ে আশেপাশে সেই জমিগুলো কিনে নিলেন এবং সেগুলোকে মসজিদের অন্তর্ভুক্ত করলেন সুতরাং এই অবদানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান রাইতলানহু যিনি একজন বিত্তশালী সাহাবি ছিলেন তিনি কিভাবে অকাতরে নিজের অর্থকে মুসলিমদের জন্য ইসলামের জন্য খরচ করেছেন এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র দুইটি অর্থনৈতিক অবদানকে আমরা উল্লেখ করলাম সামনে এগুলো আরও বিস্তারিতভাবে আসছে তাবুকের যুদ্ধের প্রসঙ্গে এবং আবু বকর সিদ্দিকের সময়ের একটি ঘটনায় আসবে যখন কিনা খাদ্যের অভাব দেখা দিয়েছিল সেই অবস্থায় ওসমান ইতলাহনু তার সমস্ত ব্যবসায়িক কাফেলা সম্পূর্ণ কাফেলাকে তিনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সদাকা করে দিয়েছিলেন এগুলো উদাহরণ যে কীভাবে ওসমান ইতলাহনু অকাতরে আল্লাহর পথে নিজের সম্পদকে খরচ করেছেন সমস্ত জীবনভর তিনি মুসলিমদের জন্য এভাবে সম্পত্তি খরচ করেছেন অথচ তার বিরুদ্ধেই কিনা সেই ফিতনাবাজ ব্যক্তিরা অভিযোগ উপস্থাপন করে বলছিল যে তিনি বায়তুল মাল থেকে অর্থ আত্মসাত করেছেন আর নিজের আত্মীয়দেরকে সেগুলো অন্যায়ভাবে প্রদান করেছেন সুতরাং এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা তারা চুরির অভিযোগ আনছিল সম্পদ আত্মসাতের অভিযোগ আনছিল ফিতনা প্রসঙ্গে যখন বিস্তারিত আলোচনা আসবে সেই ক্ষেত্রে তাদের সেই ভ্রান্ত অভিযোগগুলো বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করা হবে পরবর্তী মদিনার নাগরিক জীবনের ঘটনা সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি দ্বিতীয় হিজড়ি সেই সময় ওসমান রাইতলানহু তার স্ত্রী রুকাইয়া রাজিয়ালুতলানহা তিনি মৃত্যুবরণ করলেন মদিনায় আসার পর নতুন জীবন নতুন ভূমি ইসলামের ভূমিতে তাদের নতুন জীবন শুরু হলো কিন্তু সেই ভূমিতেও ইমান এবং কুফরের যে চিরন্তন দ্বন্দ্ব যুদ্ধ সংঘাত সেটা বন্ধ হয়নি ইমান এবং কুফরের সেই যুদ্ধ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে মক্কার কুরেশে তারা চক্রান্ত করছিল যে কীভাবে তারা এক একবারে সামগ্রিকভাবে মদিনায় এসে হামলা করবে এবং ইসলামকে চিরতরে দুনিয়ার বুক থেকে মুছে দেবে কাজেই এরকম একটি অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খুবই সতর্ক ছিলেন নিয়মিত সংবাদ সংগ্রহ করতেন টহলের ব্যবস্থা করেছিলেন এবং যখন তার কাছে সংবাদ আসলো যে কুরাইশরা ব্যবসায়িক কাফেলা বের করেছে এবং উদ্দেশ্য হচ্ছে সেই কাফেলার মাধ্যমে যা কিছু অর্থনৈতিক লাভ তারা উপার্জন করবে সেই অর্থকে ব্যয় করবে যুদ্ধের খাতে মুসলিমদের উপরে আক্রমণ করার জন্য কাজী রাসুল্লাহ সাল্লাম সেই সময়ে সময়োচিত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন তিনি কুরাইশদের কাফেলাগুলোকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এভাবে কুরাইশদের কাফেলা আক্রমণের মাধ্যমে তাদের উপরে রাসুল্লাহ সাল্লাম অর্থনৈতিক অবরোধ কার্যকর করলেন সেই সময় নিয়মিতভাবে বাহিনী বের করা হতো যারা কিনা কুরাইশদের কাফেলাগুলোকে গতিরোধ করত আক্রমণ করত সেটা ছিল সেই সময়ের মদিনার প্রথম দিকে নিয়মিত ঘটনা সেই সময়ের সবচেয়ে বড় কাফেলা বের হয়েছিল আবু সুফিয়ানের কাফেলা যেটাকে আক্রমণের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাম বের হয়েছিলেন সেই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে আল্লাহ সুহামতাল্লাহ বদরের যুদ্ধ ঘটিয়ে দিয়েছেন কাজেই বদরের যুদ্ধ এটা পূর্ব পরিকল্পিত কোনো বিষয় ছিল না মূলত রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবা ইকরাম তারা বের হয়েছিলেন কাফেলার গতিরোধ করার জন্য কাফেলা আক্রমণের উদ্দেশ্যে কিন্তু শেষ পর্যন্ত কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছে যায় এবং মক্কা থেকে আরেকটি বাহিনী বের হয় যেই বাহিনীর সঙ্গে মুসলিমরা বদরের যুদ্ধে যুদ্ধ করেছিলেন যেহেতু কাফেলা আক্রমণের উদ্দেশ্যে সাহাবা একরাম রাসুল্লাহ আসলামের সঙ্গে বের হয়েছিলেন কাজে অনেকেই মদিনাতি রয়ে গিয়েছিলেন ওসমান ইতলানহ তার যে বিষয় তার বিষয় হচ্ছে তিনি শুরুতে বাহিনীর সঙ্গে বের হতে ইচ্ছুক ছিলেন এবং বের হয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে ফেরত পাঠিয়ে দেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম সেই সময় তাকে ভিন্ন পরামর্শ দিলেন এবং বললেন যে তুমি চলে যাও কারণ রুকাইয়া ওসমান ইতলানহ স্ত্রী এবং রাসুল্লাহ আসলামের মেয়ে তিনি খুবই অসুস্থ ছিলেন সেই সময়ে রুকাইয়াকে সেবা শুশ্রূষা করার জন্য কোনো লোক সেই সময়ে ছিল না সেই সময় ঘটনা থেকে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ মেয়েদের মধ্যে একজন জাইনাব রাজিউল্লাহা তিনিও সেই সময়ে মদিনা হিজরত করতে পারেননি তিনি মক্কাতে ছিলেন কাজেই রাসুল্লাহ আসলাম উসমানকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে তুমি রুকাইয়াকে সেবা শুশ্রূষা করো রুকাইয়া শয্যাশায়ী ছিলেন অসুস্থ ছিলেন তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল অপরদিকে বদরের প্রান্তরে মুসলিমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন এবং সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ মুসলিমদেরকে বিজয় প্রদান করলেন একদিকে বদরের বিজয় আরেকদিকে রুকাইয়া রাজিয়ালতুল্লাহা তার মৃত্যু উভয় ঘটনাই সমসাময়িক ঘটনা রুকাইয়ার মৃত্যুর পর ওসমান ইতলাহু তিনি প্রায় এক বছর পর্যন্ত অবিবাহিত অবস্থাতেই রয়ে গিয়েছিলেন পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাম তার অপর কন্যা উম্মে কুলসুমকে ওসমান রাইতলানুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন সেই মধ্যবর্তী সময়ের ঘটনার দিকে আমরা যাচ্ছি বদর এবং হুদের মধ্যবর্তী সময়ের ঘটনা এবং ঘটনাটি বর্ণনা করছেন ওমর ইবুল খাত্তাব রাজিউল্লাহ তিনি বলছেন যে সেই সময়ে হাফসা তিনি বিধবা হয়েছিলেন হাফসার স্বামী তিনি মৃত্যুবরণ করেছিলেন হাফসার স্বামী তিনিও একজন মুসলিম ছিলেন সাহাবি ছিলেন মদিনাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন ওমর বলছেন যে কাজেই হাফসাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি ওসমানের কথা চিন্তা করছিলেন তিনি ওসমানের কাছে আসলেন এবং প্রস্তাব পেশ করলেন যে তুমি হাফসাকে বিয়ে করতে চাও কিনা ওসমান বললেন যে আমাকে এই বিষয়ে কিছু চিন্তাভাবনা করার সুযোগ দিন এভাবে কয়েকদিন চলে গেল এরপর ওসমান ওমরের কাছে আসলেন এবং বললেন যে আমি এই মুহূর্তে বিয়ের কিছু চিন্তাভাবনা করছি না ওমর বললেন যে তখন আমি প্রস্তাব নিয়ে গেলাম আবু বকরের কাছে এবং বললাম যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমি হাফসাকে আপনার কাছে বিয়ে দিতে চাই আবু বকর কিছুই বললেন না একেবারে চুপ থাকলেন ওমর বলছেন যে আমি এই কারণে খুবই মনকষ্ট পেলাম কারণ ওসমানের কাছ থেকে তিনি কিছু একটা জবাব কয়েকদিন পরে হলেও পেয়েছিলেন কিন্তু আবু বকর কিছুই না বলে একেবারে চুপ থাকলেন এরকম অবস্থায় কয়েকদিন কেটে গেল এবং অমর বলছেন যে এরপর দেখা গেল স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি হাফসার জন্য প্রস্তাব পাঠালেন এবং আমি হাফসাকে আল্লাহ রাসুলের সঙ্গে বিয়ে দিলাম আবুকর সিদ্দিক পরবর্তীতে ওমরের সঙ্গে দেখা করে বলেছিলেন যে আমার ধারণা তুমি সেই দিন আমার জবাব না দেওয়ার কারণে মনে কষ্ট পেয়েছিলে ওমর বললেন যে হ্যাঁ তখন আবু বকর ব্যাখ্যা করে বললেন যে আমি এই কারণে চুপ ছিলাম কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি হাফসার ব্যাপারে কথা বলতে শুনেছিলাম কাজেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোপন বিষয়কে আমি কারো সামনে প্রকাশ করে দিতে আগ্রহী ছিলাম না এবং রসুল্লাহ সাল্লাম যদি তাকে বিয়ে না করতেন তাহলে আমি তার প্রস্তাবকে কবুল করে নিতাম সুতরাং সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হাফসার প্রস্তাব নিয়ে যদিও ওসমান রাজিউল্লাহর কাছে যাওয়া হয়েছিল কিন্তু কিন্তু হাফসা রাজিউল হতলানহা তিনি স্বামী হিসেবে এমন কাউকে পেয়েছেন যিনি নিঃসন্দেহে ওসমান হতলানহুর থেকেও উত্তম হাফসা স্বামী হিসেবে পেয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আবার ওসমান রাজিউল্লাহ তিনিও এমন কাউকে স্ত্রী হিসেবে পেয়েছেন তিনি হাফসা থেকে উত্তম অর্থাৎ রসুল্লাহ সাল্লামের মেয়ে উম্মে কুলসুমকে তিনি তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন সেই বিয়ের ঘটনার প্রসঙ্গে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাম বিয়ে হয়ে যাওয়ার তিন দিন পর উম্মে কুলসুমকে দেখতে গেলেন এবং যখন তার ঘরে প্রবেশ করলেন সেই অবস্থায় প্রশ্ন করলেন যে হে আমার মেয়ে তুমি তোমার স্বামীকে কেমন পেয়েছ উম্মে কুলসুম জবাব দিয়ে বলেছিলেন সবচেয়ে উত্তম হিসেবেই তাকে পেয়েছি এই প্রসঙ্গে ইবনে মাজাতে আরেকটি বর্ণনায় আমরা দেখতে পাই যেখানে আবু হুরাই তিনি বর্ণনা করে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন এবং তিনি বললেন ওহে উসমান জিবরিল আমার কাছে এসেছেন এবং নির্দেশ দিয়েছেন জালা সুবাহতাল্লাহ চাচ্ছেন যে তুমি উম্মে কুলসুমকে বিয়ে করে নেবে সেই পরিমাণ মোহর দিয়ে যা তুমি রুকাইয়ার ক্ষেত্রে প্রদান করেছিলে এবং তার সঙ্গে যেভাবে সদয় আচরণ করতে উম্মে কুলসুমের সঙ্গেও অনুরূপ করবে এভাবে তৃতীয় হিজড়িতে রবিউল আওয়াল মাসে ওসমান আলী তাহুর রাসুল্লাহ ইসলামের অপর মেয়ে উম্মে কুলসুমের স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এবং এর মাধ্যমেই তিনি সেই উপাধি লাভ করলেন তিনি হলেন জুন নুরাইন বা দুইটি নূর বা দুইটি আলোর অধিকারী ব্যক্তি চতুর্থ হিজড়িতে ওসমান রাইতানুর পুত্র আবদুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন যাকে তিনি লাভ করেছিলেন রুকাইয়ার কাছ থেকে আবদুল্লাহ সেই সময় শিশু বয়সের ছিলেন ছয় বছর বয়স ছিল তার সেই অবস্থায় একটি মোরগ এসে তার চোখে ঠোকর মারে এবং সেখান থেকে পরবর্তীতে সংক্রমণ দেখা যায় ইনফেকশন দেখা যায় যেটা ছড়িয়ে পড়ে সেই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় উম্মে কুলসুম রাজিয়াল্লাহ তালা আনহা তিনি মৃত্যুবরণ করেন নবম হিজড়ির শাবান মাসে ওসমান রাজিউল্লাহনু সেই মৃত্যুর ঘটনায় খুবই মর্মাহত ছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহাম যখন দেখলেন যে ওসমান রাজিউল্লাহনু এভাবে বিমর্ষ বিষণ্ন অবস্থায় তখন তিনি তার কাছে আসলেন এবং বললেন যে যদি আমার কাছে তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম এবং এই বর্ণনাটি এটি হাসান সুতরাং এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল্লাম তিনি বলছেন যদি আমার তৃতীয় কোনো কন্যা থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম এই বর্ণনার মাধ্যমে একদিকে আল্লাহ রসুল্লাহামের মধ্যে ওসমানের প্রতি যে ভালোবাসা ছিল তার নিদর্শন আমাদের সামনে উঠে আসে আরেক দিক থেকে সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার তার বিরুদ্ধেও আল্লাহ রসুলামের এই বক্তব্য সমানভাবে কার্যকর বিভিন্ন জাহেল ব্যক্তিরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নানা রকম বিষয়কে শুভ অশুভ এরকম নির্ধারণ করে থাকে ওসমান আলী তার দুইজন স্ত্রী প্রথম জনের পর দ্বিতীয় জন উভয় মৃত্যুবরণ করলেন কাজেই কোনো মূর্খ ব্যক্তি যেন সেই বিষয়কে অশুভ কোনো বিষয় হিসেবে চিহ্নিত করতে না পারে সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাম তাকে বলেছেন যে যদি আমার কোনো অপর মেয়ে থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম আপন দুইজন বোনকে একত্রে বিয়ে করা এটা বৈধ নয় কিন্তু একজনের মৃত্যুর পর অপরজনকে বিয়ে করা তার সুযোগ আমাদের শরীয়তে রয়েছে সে কারণেই রসুল্লাহ সাল্লাম বলছেন যে দুইজনের মৃত্যুর পর যদি তৃতীয় কোনো মেয়ে অবিবাহিত থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম এবারে মদিনার নাগরিক জীবনের বিষয়গুলো উল্লেখ করার পর আমরা যাচ্ছি মদিনার জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো আলোচনার দিকে কিছু আগেই রুকাইয়া রাজিউল্লাহা তার মৃত্যুর ঘটনায় বদরের সময়ের পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আমরা আলোচনা করেছি শুরুতে ওসমান রাইতলাহনু সেই কাফেলার সঙ্গে বের হয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাম তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন এবং ফেরত আসার পর যে সমস্ত ব্যক্তিরা বদরের যুদ্ধে শরিক হয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিদের সঙ্গে যা আচরণ করেছেন ওসমানের সঙ্গেও একই আচরণ করেছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম তাকে বদরে উপস্থিত ব্যক্তিদের মধ্যেই গণ্য করেছেন এবং সাহাবাইকরামদের ঘটনা থেকেও আমরা দেখতে পাই সাহাবাইকরাম ইজমা হিসেবে ওসমান ইতলানুকে বদরি সাহাবিদের মধ্যেই অন্তর্ভুক্ত হিসেবে ধরতেন বুখারিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওসমান সম্পর্কে বলেছেন লাকা আজরু রাজুলিন শাহিদা বাদরান ওয়াসাহমুহু যে সমস্ত ব্যক্তিরা বদরে উপস্থিত ছিল তুমি তাদের সমতুল্য সোয়াব এবং গনিমত লাভ করবে পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখি যখন ওসমান রাইতলানু খিলাফতের শেষ দিক শেষের সময় সেই অবস্থায় বিভিন্ন ফিতনাবাজ ব্যক্তিরা তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে নানা রকমের মিথ্যা এবং অপপ্রচার ছড়িয়ে দিচ্ছিল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছিল সেই রকম একটি অঞ্চল থেকে মিশর থেকে যা কিনা ইসলাম খিলাফার একটি দূরবর্তী অঞ্চল ছিল সেখান থেকে একজন ব্যক্তি এরকম কথাগুলো শুনে যে উসমান তো বদরে ছিলেন না এরকম একটি বিভ্রান্তিকর কথা শুনে সে এসে উপস্থিত হলো হজের সময় এবং কাবার চত্বরে সে দেখতে পেল যে বিশিষ্ট আলেম সাহাবি আবদুল ইবনে অমর রাজিউল্লাহ আনহুমা তিনি উপস্থিত আবদুল ইবনে অমরের কাছে এসে সেই মিশরীয় ব্যক্তি প্রশ্ন করল যে আমি আপনাকে কিছু বিষয়ে প্রশ্ন করব আপনি ঠিক ঠিক জবাব দিবেন এবং সেই অবস্থায় সে আল্লাহর কসম করে এবং কাবার কসম করে প্রশ্ন করছিল প্রশ্ন করে সে বলল যে আপনি কি এই বিষয়ে জানেন যে ওসমান বদরে অনুপস্থিত ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর তিনি বললেন যে তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি তুমি যা বলেছ সেটা সঠিক তিনি অনুপস্থিত ছিলেন কিন্তু এর সঙ্গে তিনি ব্যাখ্যাও সেই ব্যক্তিকে জানিয়ে দিলেন তিনি বললেন যে হ্যাঁ তিনি অনুপস্থিত ছিলেন কারণ তিনি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং যখন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে অসুস্থ হয়েছিলেন শয্যাশায়ী ছিলেন সেই অবস্থায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন তার সেবা করার জন্য এবং ফেরত আসার পর রাসুল্লাহ সাল্লাম তিনি ওসমান সম্পর্কে বলেছেন যারা বদরে উপস্থিত তুমি তাদের সমান সবাব লাভ করবে এমনকি গণিমতের অংশও তুমি লাভ করবে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম ওসমান ইতলানহুকে বদরি সাহাবিদের মধ্যেই গণ্য করতেন পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি উহুদের ঘটনা উহুদের যুদ্ধ অমীমাংসিত পর্যায়ে শেষ হয়ে যায় প্রথম পর্যায়ে মুসলিমরা সুস্পষ্ট বিজয় অর্জন করেছিল এবং প্রথম পর্যায়ে মুসলিমদের বিজয় এত সুস্পষ্ট ছিল যে কুরাইশদের যেই মহিলারা ছিল তারা নিজেদের কাপড় উঠিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল নিজেদের পায়ের গোছন উন্মুক্ত করে কাপড় তুলে তারা দৌড়ে ময়দান থেকে পলায়ন করছিল কুরাইশদের পতাকা বাহক সে নিহত হয়েছিল একের পর এক পতাকা বাহক নিহত হওয়ার পর পতাকা তুলে ধরার মতো কোনো ব্যক্তি কাফেরদের মধ্যে অবশিষ্ট ছিল না সুতরাং তারা ময়দান ছেড়ে পলায়ন করছিল এমনকি মুসলিমরা গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু সেই যুদ্ধের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলামের নির্দেশ অমান্য করার যে ক্ষতি আল্লাহ রসুলামের নির্দেশ অমান্য করার যে ক্ষতি সেই ক্ষতিতে মুসলিমদেরকে আক্রান্ত হতে হয়েছে এবং সেটা উহুদের ঘটনার একটি বড় শিক্ষা আমাদের জন্য আল্লাহ রসুল আসলামের নির্দেশ যদি আমরা না মানি তাহলে কতভাবে কত রকমের ক্ষতি আমাদের উপর আসতে পারে অনেক সময় বিভিন্ন বিষয়ে আমরা হিকমা জানতে চাই যে কেন রসুল্লাহ সাল্লাম এরকম নির্দেশ দিয়েছিলেন বা নানা রকমের ব্যাখ্যার মা তালাশ করতে চাই যে কেন এই আমল আমরা করব এর উপকারিতা কি ইত্যাদি ইত্যাদি কিন্তু শুরুতেই একজন মুসলিমের মানসিকতা হওয়া উচিত এটা যে যখনই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টি আল্লাহ নির্দেশ কিংবা রাসুলের নির্দেশ এরপর কোনো ধরনের সন্দেহ সংশয় না রেখে তার উপর আমাদের আমল করা উচিত এটাই হচ্ছে মুমিনদের মানসিকতা যার সম্পর্কে আল্লাহ সুবাহতাল্লাহ সুরা আহজাবে আলোচনা করেছেন উহুদের যুদ্ধে রাসুল্লাহ সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে মুসলিমদেরকে খুবই চড়া ক্ষতি চড়া মূল্য প্রদান করতে হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি সংকীর্ণ গিরিপথে পঞ্চাশ জন তীরন্দাজকে ফিক্সড করে রেখেছিলেন এবং তাদেরকে বিস্তারিত নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কোনো অবস্থাতেই তোমরা এই স্থান ত্যাগ করবে না কিন্তু যখন তারা দেখলেন যে মুসলিমরা বিজয় অর্জন করেছেন গণিমতের মালামাল সেগুলো তারা সংগ্রহ করছেন সেই অবস্থায় তারা সেখানে আর দৃঢ় থাকতে পারেননি এবং তাদের অধিকাংশই সেই স্থান ত্যাগ করে ময়দানে চলে আসেন সেই অবস্থায় কাফেরদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং ইক্রিমা তারা দেখলেন যে তাদের সামনে একটি সুবর্ণ সুযোগ সেই সংকীর্ণ গিরিপথে অর্থাৎ সম্পূর্ণ বিপরীত দিক থেকে ঘুরে এসে তারা মুসলিমদের উপর হামলা পরিচালনা করলেন এভাবে মুসলিমরা একদিকে সামনের দিক থেকে আরেক দিক থেকে আরেক দিকে পেছনের দিক থেকে উভয় দিক থেকে কাফেরদের মাধ্যমে হামলার সম্মুখীন হলেন মুসলিমরা ঘেরাও হয়ে গেলেন সম্পূর্ণ ময়দানে চরম সংকট এবং বিশৃঙ্খলা দেখা দিল কি ঘটছে সেটা অনেকেই বুঝতে পারছিলেন না এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে হত্যা করা হয়েছে তিনি নিহত হয়েছেন রসুল্লাহ সাল্লাম তিনি নিহত হয়েছেন এই সংবাদ ছড়িয়ে পড়েছে এবং এটাকে সামলে নিয়ে ময়দানে দৃঢ় থাকা এটা কোনো সহজ বিষয় ছিল না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন ইকরামদের জন্য সব কিছু তাদের জীবনের থেকেও দামি এবং মূল্যবান তাদের সমস্ত বিষয়কে তারা সমর্পণ করেছিলেন আল্লাহ রসুলামের জন্য কাজে সেটা তাদের জন্য ছিল একটি বিরাট কঠিন পরীক্ষা সাহাবা ইকরামদেরকে আল্লাহ সুহামতাল্লাহ এই ধরনের কঠিনতম পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়েছেন তাদের ইমানকে পরীক্ষা করেছেন কোনো একটি বিষয়কে যদি আমরা প্রেশার দিই চাপ দিই আমরা দেখি যে একটা পয়েন্ট আসে একটা সময় আসে যখন সেই বিষয়টি আর চাপ সহ্য করতে পারে না সেটা ভেঙে যায় বাঁকাতে বাঁকাতে কোনো একটি বিষয় একটা পয়েন্টে এসে সম্পূর্ণভাবে ভেঙে যায় সেই ভেঙে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ব্রেকিং পয়েন্টের আগ পর্যন্ত সর্বোচ্চ সহনীয় প্রেশার দিয়ে আল্লাহ সুবাহতাল্লাহ সাহাবাইকেরামদের ইমানকে পরীক্ষা করেছেন এবং সেই রকম কঠিন চাপকে সহ্য করে ইমানের উপরে দৃঢ় থাকা যেরকম পরীক্ষা সাহাবাইকেরাম তারা দিয়েছেন সেটা বোঝাও অনেক সময় আমাদের জন্য সম্ভব নয় উহুদের ময়দানে সেই রকম কঠিন পরীক্ষায় সাহাবিদের মধ্যে তিনটি দল তিনটি গ্রুপ সৃষ্টি হলো প্রথম দল তারা দৃঢ় থাকলেন এবং তারা বলছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদিও বা তিনি নিহত হয়ে থাকেন কিন্তু আল্লাহ তো নিহত হননি আল্লাহ তো চিরঞ্জীব এবং তারা বারবার বলছিলেন অমা মুহাম্মাদুন ইল্লা রাসুল কাদা খালাত মিন কাবিলিহির রসুল আফা ইম্মাতা আউ কুতিলান কালাবুতুম আলা আকাবিকুম তারা বারবার বলছিলেন যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তো একজন রাসুল ছাড়া আর কিছুই নন তিনি যদি নিহত হয়েও থাকেন কিংবা যদি তাকে হত্যা করাও হয়ে থাকে তার আগেও তো বহু রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা মৃত্যুবরণ করেছেন এবং তারা বলছিলেন যদি তিনি নিহত হয়েও থাকেন এ অবস্থায় কি আমরা তার দিন ছেড়ে দেব সেই দিন তো ধ্বংস হয়ে যায়নি কিংবা যে আল্লাহর ইবাদত আমরা করি সেই আল্লাহ তিনি তো মৃত নন তিনি তো চিরঞ্জীব কাজে এই কথাগুলোকে বারবার স্মরণ করিয়ে দিয়ে মুসলিমদের একটি দল তারা হুদের ময়দানে দৃঢ় থাকছিলেন এবং দৃঢ় থাকার মাধ্যমে ইমান কী জিনিস ত্যাগ কী জিনিস তার উজ্জ্বল দৃষ্টান্ত পরবর্তী সমস্ত মুসলিম উম্মতের সামনে তারা রেখে গিয়েছেন সেখানে আল্লাহ রসুল রক্ষা করতে গিয়ে একের পর এক সাহাবি তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন শাহাদ বরণ করেছেন তারা নিজেদের দেহকে ঢাল বানিয়ে শহীদ হয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই আনসারদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন চুক্তি নিয়েছিলেন শপথ নিয়েছিলেন আকাবাতে সেখানে তিনি তাদের কাছ থেকে কসম নিয়েছিলেন যে তোমরা বারবার ভেবে দেখো সেইভাবে আমাকে তোমাদের সুরক্ষা প্রদান করতে হবে যেভাবে তোমরা তোমাদের নিজেদের জীবনকে রক্ষা করো যেভাবে তোমরা তোমাদের নিজেদের স্ত্রী সন্তানকে রক্ষা করে থাকো সাহাবা একরাম সেই কথার উপরে একমত হয়েছিলেন একটি বিনিময়ের আশায় সেটা হচ্ছে জান্নাত রাসুল্লাহ সাল্লাহামকে রক্ষা করতে গিয়ে একের পর এক সাতজন আনসারি সাহাবি সেখানে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ সেই আঘাতগুলো যখন কিনা কাফিররা চতুর্দিক থেকে রাসুল্লাহ সাল্লাহামকে ঘিরে ফেলেছিল সেই চরম সংকটময় অবস্থায় সেই আঘাতগুলো যদি সাহাবিদের গায়ে না এসে রাসুল্লাহ সাল্লামের গায়ে লাগতো তাহলে হয়তোবা সেটা আল্লাহ রাসুলকে শহীদ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত রাসুল্লাহ সাল্লামের চোখের সামনে সেখানে একের পর এক সাতজন আনসারি সাহাবি তারা শাহাদাত বরণ করেন মুহাজিরদের মধ্যে দুইজন সেখানে উপস্থিত ছিলেন সাহাদ ইবনে আবি আক্কাস রাহু এবং আল্লাহ ইবনে উবাইদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহম সেই চরম সংকটময় মুহূর্তের যে ঘটনা সহি মুসলিমের একটি হাদিসে সেটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আনাস ইবনে মালিক রাইতলানহ তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উহুদ যুদ্ধের দিন কেবলমাত্র সাতজন আনসার এবং দুইজন মুহাজির সাথী সহ অবরুদ্ধ হয়ে পড়েন কুরাইশরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলে বেষ্টন করে ফেলে রাসুল্লাহ সাল্লাম সেই সময় বলছিলেন কে আমার পক্ষ থেকে শত্রুদেরকে প্রতিহত করবে তার জন্য রয়েছে জান্নাত বর্ণনাকারী বলছেন অথবা রাসুল্লাহ সাল্লাম কথাটি এইভাবে বলেছেন কে আমার পক্ষ থেকে শত্রুদেরকে প্রতিহত করবে সে জান্নাতে আমার সাথী হবে সঙ্গী হবে সেই অবস্থায় আনসারদের মধ্যে একজন ব্যক্তি অগ্রসর হয়ে যুদ্ধ শুরু করলেন শহীদ হয়ে গেলেন এরপর পুনরায় তারা তাকে বেষ্টন করে ফেলল অনুরূপভাবে আরেকজন আনসারি এগিয়ে আসলেন এভাবে একের পর এক সাতজন ব্যক্তি সেখানে শাহাদাত বরণ করলেন পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দুইজন সাথী সেই মুহাজির দুজন সাথীকে লক্ষ্য করে বলেছিলেন আমরা আমাদের সাথীদের প্রতি সুবিচার করতে পারিনি সেই আনসারদের প্রতি অর্থাৎ তারা শহীদ হয়ে গেলেন আর আমরা জীবিত থাকলাম উহুদের ময়দানে সেই কঠিন অবস্থায় দ্বিতীয় আরেকটি দল সৃষ্টি হয়েছিল যখন সেই গুজব রটে গেল যে রাসুল্লাহ সাল্লাহাম তিনি নিহত হয়েছেন সেই অবস্থায় তারা কি করবেন তারা বুঝে উঠতে পারছিলেন না তারা কোনো শক্তি পাচ্ছিলেন না এবং সংশয়গ্রস্ত অবস্থায় তারা ছিলেন তারা জানতেন না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কোথায় আছেন জীবিত না মৃত কী অবস্থায় আছেন তৃতীয় আরেকটি দল সাহাবা একরামদের মধ্যে সেই অবস্থায় তারা ময়দান ছেড়ে মদিনায় চলে এসেছিলেন এবং তারা মদিনাতেই ছিলেন শেষ পর্যন্ত ওই অবস্থাতেই যুদ্ধ থেমে যায় ওসমান ইতলানহু তিনি তৃতীয় দলের মধ্যে সামিল ছিলেন সেই তৃতীয় দল সম্পর্কে আল্লাহ তাল্লাহ কোরআনে আলোচনা করেছেন সুরা আলী ইমরান সেখানে আল্লাহ তাল্লাহ আলোচনা করে বলেছেন অলাকাদ আফা আল্লাহ আনহুম আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন আল্লাহ তাল্লাহ সম্পূর্ণ আয়াতে তিনি বলছেন إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم যেই দিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেই দিন তোমাদের মধ্যে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল যারা ময়দান ছেড়েছিল যারা ময়দান ছেড়ে চলে গিয়েছিল তাদের কোনো কাজের জন্য শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছিল আল্লাহ সুবাহতলা বলেছেন ওয়ালাকাদ আফা আল্লাহ আনহুম এবং আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করেছেন আল্লাহ গাফুরুন হালিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ এবং পরম সহনশীল কাজেই সেই বিষয়ের সারমর্ম এটাই যে আল্লাহ সুহামতাল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি সাহাবিদের সেই ভুলকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু কোরআনের আয়াতের মাধ্যমে সুস্পষ্ট আল্লাহ সুহামতাল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কাজেই সেই ঘটনার প্রেক্ষিতে তাদেরকে সমালোচনা করা কিংবা অভিযোগ করার কোনো সুযোগ পরবর্তী কোনো ব্যক্তির জন্য খোলা নেই যেখানে আল্লাহ সুহামতাল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেখানে আমাদের বলার কিছু অবশিষ্ট থাকতে পারে না উহুদের পরবর্তী ইতিহাস সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তিনি সাহাবিদেরকে নিয়ে বের হয়েছিলেন সেই রকম সময়ে তিনি মদিনায় অনুপস্থিত থাকার কারণে আমির হিসেবে ওসমান রাইতলানহুকে নিযুক্ত করে গিয়েছিলেন এবং এরকম দুইটি ঘটনা রয়েছে গাতাফানে যখন রাসুল্লাহ সাল্লাম অভিযানে বের হয়েছিলেন সেই অবস্থায় এগারো দিনের জন্য তিনি মদিনার বাইরে ছিলেন এবং তখন ওসমান রাইতলানহু তিনি ছিলেন মদিনার আমির জাত আর রিকা সেই অভিযানে পনেরো দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনার বাইরে ছিলেন এবং সেই অবস্থায় ওসমান রাজিদুলতনু এবং সেই অবস্থায় ওসমান আলিতানহু তিনি ছিলেন মদিনার আমির রসুল্লাহ সাল্লাম মদিনার বাইরে থাকলে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে আমির হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন ওসমান ইতলানু দুইবার সেই সম্মান লাভ করেছেন এবার আমরা যাচ্ছি পরবর্তী ঘটনা হুদাই বিয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওসমান আলিতানহুর ঘটনা আলোচনার প্রসঙ্গে এবং হুদাই বিয়ার ঘটনা এটা হচ্ছে ওসমান ইবনে আফান রিতলানহু তার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি এই ঘটনার পটভূমি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে তিনি তাফ করছেন হজ করছেন এবং মাথার চুল পর্যন্ত মুন্ডন করছেন এবং আমরা জানি যে নবীদের স্বপ্ন সেটা সত্য সেটা বাস্তব তাদের স্বপ্ন অন্য যে কোনো মানুষের স্বপ্নের মতো নয় নবীদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লাম স্বপ্ন দেখলেন তিনি তা করছেন কিন্তু সেটা কোন বছরে ঘটবে তার কোনো উল্লেখ সেখানে ছিল না রাসুল্লাহ সাল্লাম যখন সাহাবিদেরকে জানিয়ে দিলেন যে তিনি তা করছেন সেই অবস্থায় সাহাবিদের মধ্যেও বিরাট আনন্দ এবং খুশির আমেজ ছড়িয়ে পড়ল কারণ মদিনায় আসার পর থেকেই সাহাবা তারা মক্কায় যেতে পারছিলেন না হজ কিংবা ওমরা করা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল রসুল্লাহ সাল্লামের সেই স্বপ্নের ভিত্তিতে সাহাবা একরাম তারা রওনা হয়ে গেলেন চোদ্দশো চোদ্দশো জন সাহাবি তারা রওনা হলেন এমনকি কুরবানির পশুগুলোকে পর্যন্ত এমনকি কুরবানির পশুগুলোকে পর্যন্ত তাদের সাথে নিয়ে তারা যাচ্ছিলেন তারা যুদ্ধের উদ্দেশ্যে আসেননি যুদ্ধের জন্য যে অস্ত্রশস্ত্র প্রয়োজন সেই রকম কোনো অস্ত্রও তারা বহন করছিলেন না সাধারণ একজন মুসাফির যেরকম অস্ত্র রাখে সেগুলো নিয়ে তারা আসছিলেন এবং কুরবানি করার জন্য যেরকম ছুরি প্রয়োজন এতটুকু পর্যন্ত তাদের সাথে ছিল এবং তারা আশা করছিলেন যে কুরাইশরা হয়তোবা তাদেরকে সুযোগ প্রদান করবে তারা হজ করবেন উমরা করবেন এবং তারা হজ পালন করে আবার মদিনায় ফেরত যাবেন কিন্তু যখন রাসুল্লাহ সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে মক্কার কাছাকাছি চলে আসলেন সেই অবস্থায় কুরাইশদের পক্ষ থেকে বাধা এবং বিরোধিতাকে উপস্থাপন করা হলো রসুল্লাহ সাল্লাম প্রথমে যে ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন তিনি ছিলেন খারা ইবনে উমাইয়া আল খুজাই তার বাহন উটকে হত্যা করে দেওয়া হলো এমনকি তাকেও হত্যার উপক্রম করা হলো সেই অবস্থায় তিনি ফেরত আসলেন এবং রসুল্লাহ সাল্লামের কাছে এসে এই সংবাদ জানালেন কাজেই রসুল্লাহ সাল্লাম মুসলিমদেরকে নিয়ে পরামর্শ করছিলেন এবং ভাবছিলেন যে প্রতিনিধি হিসেবে কাকে পাঠানো যায় যে কিনা স্পষ্টভাবে তুলে ধরবে মুসলিমরা শুধুমাত্র কাবা তাওয়াফ করতে এসেছেন আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছেন কোনো যুদ্ধের উদ্দেশ্যে তারা আসেননি সেই অবস্থায় প্রথমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ওমরকে পাঠাতে যাচ্ছিলেন কিন্তু ওমর ইবুল খাতাব রাইতলানহু তিনি নিজের পক্ষ থেকে অপারগতা পেশ করলেন তার যে গোত্র বনু আদি সেটি ছিল খুবই ছোট একটি গোত্র কুরাইশদের মধ্যে কাজেই এরকম একটি ছোট গোত্র বড় বড় কুরাইশ নেতৃবৃন্দের বিপরীতে তাকে সুরক্ষা প্রদান করতে অক্ষম হয়ে যাবে সেই বিষয়টি উপেক সেই বিষয়টি উল্লেখ করে ওমর নিজের অপারগতা পেশ করছিলেন এবং তিনি ওসমান রাইতলামের পক্ষে সুপারিশ করেন ওমর রাইতলাম তিনি বলছিলেন যে ইয়া রাসুলাল্লাহ আমি চাইলে আপনার কাছে এমন একজন ব্যক্তির পক্ষে প্রস্তাব পেশ করতে পারি যাকে মক্কায় অত্যন্ত উচ্চ সম্মান সহকারে বিবেচনা করা হয়ে থাকে এবং মক্কায় যার আত্মীয় স্বজন রয়েছে যারা তাকে সুরক্ষা প্রদান করতে পারবে এবং সেই ব্যক্তি হচ্ছে ওসমান ইবনে আফান রাজিয়ালতালাহ তখন রসুল্লাহ সাল্লাম ওমর রাইতলাহর প্রস্তাবকে গ্রহণ করলেন এবং ওসমানকে বললেন যে তুমি কোরাইশদের কাছে যাও এবং তাদের কাছে গিয়ে বলো যে আমরা যুদ্ধ করতে আসিনি বরং আমরা এসেছি আল্লাহর ঘরের দর্শনার্থী হিসেবে সেটাকে জিয়ারত করতে এবং এই স্থানের সম্মানকে আরও বৃদ্ধি করতে এমনকি আমাদের সঙ্গে কুরবানির পশুগুলোকে আমরা নিয়ে এসেছি আমরা সেগুলোকে কুরবানি করব এবং এবং এরপর আমরা ফেরত যাব আল্লাহ রসুল আসলামের প্রতিনিধি হিসেবে ওসমান ইতলানহ তিনি কুরেশদের কাছে গেলেন এবং মক্কার নিকটবর্তী বালদা নামক যে স্থান সেখানে গিয়ে তিনি কুরেশদেরকে পেলেন কুরেশা তাকে থামালো এবং বলল তুমি কোথায় যাচ্ছ ওসমান বললেন আল্লাহ রাসুল আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন এবং সেই অবস্থায় ওসমান রাইতলানু আল্লাহ রসুল আসলামের সেই প্রস্তাবগুলো তাদের সামনে পেশ করলেন প্রথমে তিনি পেশ করলেন তিনি বললেন আল্লাহ রাসুল আমাকে তোমাদের কাছে এই কারণে পাঠিয়েছেন যে তোমরা ইসলামে দাখিল হয়ে যাও আল্লাহ এবং ইসলামের দিকে তোমরা আসো আল্লাহর দিনে প্রবেশ করো কারণ আল্লাহ তার দিনকে বজায় রাখবেন বিজয়ী করবেন এবং তার নবীকে বিজয় প্রদান করবেন অপর প্রস্তাব পেশ করে ওসমান রাইতানহু বললেন যে তোমরা আল্লাহ রসুল আসলামের বিরোধিতা করো না তাকে ছেড়ে দাও বরং অন্য লোকেরা তার বিরোধিতা করুক এবং সেই অন্য লোকেরা তারা যদি রসুল্লাহ সাল্লামের উপরে বিজয়ী হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা যা চাচ্ছ সেটাই বাস্তবায়িত হবে আর যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য লোকেদের উপরে বিজয়ী হন সেই ক্ষেত্রে তখনও তোমাদের সামনে সুযোগ থাকবে হয় তোমরা ইসলামে প্রবেশ করতে পারো অথবা চাইলে তখনও আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পারো এবং সেই ক্ষেত্রে তোমাদের বর্তমান যে শক্তি ক্ষমতা সেটা সম্পূর্ণভাবেই অক্ষত থেকে যাবে ওসমান বললেন তাদেরকে তাদের অতীত যুদ্ধে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যে যুদ্ধ তো তোমাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে এবং তোমাদের নেতৃত্বকে নিহত করেছে এভাবে ওসমান ইতলানহ তাদেরকে উত্তম প্রস্তাবগুলোই পেশ করে যাচ্ছিল কিন্তু কুরাইশরা তাদের যে বিরোধিতা সেটা ছিল কোনো যুক্তির উপরে নয় সত্যের উপরে নয় বরং একপাক্ষিক অন্ধ বিরোধিতা একগুয়েমি অহংকার এবং জিদের বশবর্তী হয়ে তারা আল্লাহ আসলামকে ইসলামকে বিরোধিতা করে আসছিল কাজেই তারা বলল যে তুমি যা বলার বলেছ আমরা শুনেছি কিন্তু এগুলো কখনোই ঘটবে না আমরা কখনোই ইসলাম কবুল করব না কাজেই তুমি ফেরত যাও এবং তোমার সাথীকে জানিয়ে দাও যে তিনি এখানে আসতে পারবেন না তাকে আমরা অনুমতি দিচ্ছি না এরকম একটি অবস্থায় আবান ইবনে সাঈদ ইবনে আল আস তিনি উঠে দাঁড়ালেন এবং ওসমানকে স্বাগত জানালেন এবং তিনি বললেন আমি তাকে নিরাপত্তা প্রদান করছি আবান বললেন আমি জানি তুমি কি চাও এবং তোমাকে আমি সেটা প্রদান করব অর্থাৎ আবান তিনি একটি সুযোগ দিচ্ছিলেন ওসমান রাইতলানুর প্রতি যে তিনি তাকে নিরাপত্তা দিবেন এবং তাকে মক্কার ভেতরে নিয়ে যাবেন সেখানে গিয়ে চাইলে ওসমান তিনি তাওয়াফ করতে পারবেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারবেন সেরকম একটি বিষয়ে আবান প্রস্তাব দিয়ে নিরাপত্তা দিয়ে ওসমান ইতলানুকে নিয়ে মক্কার ভেতরে রওনা হয়ে গেলেন এবং যে বাহনে যে ঘোড়ার উপরে তারা উভয়ে আরোহণ করেছিলেন সেখানে ওসমান ইতলানুকে তিনি সামনে বসালেন এবং আবান তিনি পেছনে বসলেন এভাবে ওসমান ইতলানু নিরাপত্তা লাভ করে মক্কায় প্রবেশ করলেন এবং মক্কায় গিয়ে প্রত্যেক কুরাইশ নেতার সঙ্গে ওসমান সাক্ষাৎ করলেন আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলেন সাফওয়ান ইবনে উমাইয়া তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করলেন তারা সকলেই একই কথা বলল যে আমরা মুহাম্মদকে মক্কায় প্রবেশের কোনো সুযোগ প্রদান করব না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে মক্কায় আসার সুযোগ দেওয়া হচ্ছে না তাকে তাওফ করার সুযোগ দেওয়া হচ্ছে না সাহাবিদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে তাওয়াফ করার সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু সেই অবস্থায় মুশ্রিকরা একটি অদ্ভুত প্রস্তাব পেশ করলো তারা বলল যে ওসমান তুমি চাইলে তুমি তাওয়াফ করতে পারো এটি ছিল মূলত কুরাইশদের পক্ষ থেকে একটি চতুর প্রস্তাব কারণ এর মাধ্যমে তারা মুসলিমদের ঐক্যে ফাটল ধরাতে ইচ্ছুক ছিল এবং এই বিষয়টি বর্তমান সময়েও আমরা দেখতে পাই যে ইসলামের শত্রুরা তারা মুসলিমদের একটি দলকে চরমভাবে জুলুম অত্যাচারের সম্মুখীন করে এবং আরেকটি দলকে নানা রকমের প্রস্তাব প্রলোভন দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে এবং এর উদ্দেশ্য কখনোই ইসলামের প্রতি কোনো ভালোবাসা তাদের আছে এমন নয় বরং মুসলিমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা ওসমান রাজিল্লাহনু তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তিনি তাদের সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন এবং তিনি বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুসাল্লাম তাওয়াফ না করবেন আমি কিছুতেই তাওয়াফ করতে পারি না ওসমান ইসলাম তিনি মক্কায় ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ করছিলেন প্রস্তাব পেশ করছিলেন এই কাজগুলোতে বেশ সময় লেগে যাচ্ছিল এবং সেই সময়ে মক্কায় যারা দুর্বল মুসলিম ছিলেন অর্থাৎ কাফেরদের মাধ্যমে যারা অবরুদ্ধ বন্দী নির্যাতিত মুসলিম ছিলেন তাদের কাছেও আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওসমানের মাধ্যমে বার্তা পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাহামের যে সালাম যে বার্তা সেটা উসমান পৌঁছে দিচ্ছিলেন এবং তাদেরকে সুসংবাদ দিয়ে বলছিলেন যে আল্লাহ রাসুলের কাছ থেকে সালাম গ্রহণ করো তোমাদের জন্য তোমাদের জন্য সুসংবাদ অচিরেই তোমাদের এই দুর্ভোগের সমাপ্তি ঘটবে এদিকে মক্কার ভেতরে কি ঘটছে সেই সংবাদ লাভ করার কোনো সুযোগ হুদাই বিয়াতে অবস্থিত সাহাবা একরাম তাদের কাছে ছিল না কাজে সেই অবস্থায় একটি গুজব ছড়িয়ে পড়ল যে হয়তোবা ওসমানকে বন্দি করে রাখা হয়েছে কিংবা তাকে হত্যা করা হয়েছে সেই রকম সংবাদের প্রেক্ষিতে রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি সমস্ত সাহাবাইকরামদেরকে একত্রিত করলেন একটি বৃক্ষের নিচে এবং সেখানে তাদের কাছ থেকে শপথ নিলেন বাইয়াত নিলেন এই কথার উপরে যে যদি ওসমানকে হত্যা করা হয়ে থাকে তার বিপরীতে আমরা সবাই যুদ্ধ করব মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ করব কেউ ময়দান থেকে পালিয়ে যাব না সেই অবস্থায় কেবলমাত্র একজন মুনাফিক বাদে সমস্ত উপস্থিত সাহাবা একরাম তারা আল্লাহ রসুলামের হাতে হাত রেখে মৃত্যু পর্যন্ত যুদ্ধ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 আল্লাহ রসুলামের প্রতিনিধি হিসেবে তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না এবং একটি সংবাদ আসলো যে হয়তোবা তাকে হত্যাই করে ফেলা হয়েছে সেই অবস্থায় ওসমানের পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম সমস্ত সাহাবিদের কাছ থেকে বাইয়াত নিয়েছেন কাজী এই বিষয়টি ওসমান রাজিউল্লাহুর উচ্চ মর্যাদার একটি সুস্পষ্ট নিদর্শন এবং যখন বাইয়াত নেওয়া হচ্ছিল আল্লাহ রসুল আসলামের হাতে হাত রেখে সাহাবা ইকরাম বায়াত নিচ্ছিলেন সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাম তার অপর হাতকে সেখানে স্থাপন করলেন এবং তিনি বললেন এটা হচ্ছে উসমানের হাত উসমানের পক্ষ থেকে কাজেই একমাত্র ব্যক্তি হিসেবে আমরা যাকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ইতিহাসে ওসমান ইবনে আফমান রাজিতুল্লাহু তিনি হচ্ছেন সেই একক ব্যক্তি এটা তার একক মর্যাদা যার পক্ষে স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাত রেখে বলেছেন এটা হচ্ছে ওসমানের হাত তিরমিজিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই আনাস ইবনে মালিক রাজিতুল্লাহু তিনি বলেছেন পাইয়াতুর রিদওয়ান সেই ঘটনা ঘটল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন যে ওসমান ইবনে আফফান সে আল্লাহ রাসুলের পক্ষ থেকে কাজে নিয়োজিত সে মক্কার লোকেদের কাছে প্রেরিত এরপর তিনি লোকেদের কাছ থেকে বায়াত নিলেন এবং তার এক হাতকে অপর হাতের উপরে স্থাপন করলেন আনাসর ইতলানু তিনি বলেছেন যে উসমানের পক্ষে আল্লাহ রসুসাল্লাম যখন নিজের হাতকে স্থাপন করলেন আল্লাহ রসুসাল্লামের হাত উপস্থিত সমস্ত ব্যক্তিদের হাতের থেকে উত্তম ছিল কাজে এই ঘটনায় সুস্পষ্টভাবেই ওসমান ইতলানহুর উচ্চ মর্যাদা আমাদের সামনে উঠে আসে কিন্তু এরপরেও যখন আমরা সেই ফিতনার ঘটনাগুলোতে চলে যাই যখন সেই বিভ্রান্ত ফিতনাবাজ বিক্রিয়া ওসমান ইতলানহুর বিরুদ্ধে নানা রকমের ভ্রান্ত অভিযোগ উপস্থাপন করছিল তারা অভিযোগ উপস্থাপন করে বলছিল যে সেই বায়াতের সময় ওসমান তিনি তো উপস্থিত ছিলেন না কত ভ্রান্ত এবং অন্ধ অভিযোগ হতে পারে সেগুলো যে ওসমানের কারণে সম্পূর্ণ বায়াতের ঘটনা ঘটল যার পক্ষে হাত রেখে রাসুল্লাহ সাল্লাম বললেন যে এটা হচ্ছে ওসমানের হাত তার ব্যাপারে সেখানে অনুপস্থিত থাকার বিষয়টিকে অভিযোগের মতো করে কিভাবে উপস্থাপন করা যেতে পারে সেই বাইয়াতুর রিদওয়ানের ব্যক্তিদের সম্পর্কে প্রশংসা করে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে আয়াত নাজিল করেছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا আল্লাহ সুবহানাহু তাদের প্রতি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা সেই বৃক্ষের নিচে আপনার কাছে বাইয়াত করেছিল পরবর্তী ঘটনা মক্কা বিজয়ের সময়ের একটি ঘটনা যেখানে ওসমান ইতলাহর একটি সুপারিশ আল্লাহ রসুল্লাহাম কবুল করেছেন মক্কা বিজয়ের সেই প্রেক্ষিতে আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাধারণভাবে সমস্ত মক্কাবাসীদেরকেই ক্ষমা করে দিয়েছিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল সমস্ত মুসলিমদের প্রতি কিন্তু একটি বিশেষ তালিকা ছিল যেখানে চিহ্নিত এবং বিশেষভাবে অপরাধী কিছু ব্যক্তি তাদের প্রতি শাস্তির ঘোষণা ছিল তাদেরকে সেই সাধারণ ক্ষমার আওতার বাইরে রাখা হয়েছিল এরকম একজন ব্যক্তি ছিল আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারা সে ওসমান ইবনে আবু সাইবা তিনি বর্ণনা করে বলেছেন মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চারজন পুরুষ এবং দুইজন নারী ব্যতীত অন্য সবাইকে নিরাপত্তা প্রদান করলেন এবং তিনি তাদের নামও ঘোষণা করলেন আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারাহ সেই চার ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারাহ তিনি জীবন রক্ষা করার জন্য উসমানের কাছে এসে আত্মগোপন করলেন এরপর যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম সমস্ত মানুষদের কাছ থেকে বায়াত গ্রহণের জন্য সকলকে আহ্বান জানালেন সেই অবস্থায় উসমান তাকে সাথে করে নিয়ে আসলেন এবং তাকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে উপস্থিত করলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আপনি আবদুল্লার বায়াতকে গ্রহণ করুন আপনি আবদুল্লাহর আনুগত্য গ্রহণ করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিয়েছিলেন যে চারজন ব্যক্তি যাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সাদের নামও ছিল যে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেই অবস্থাতেই তাদেরকে হত্যা করতে হবে কাজী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তার আনুগত্যের শপথ গ্রহণ করছিলেন না তিনি চুপ ছিলেন বিরত ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মাথা উঠালেন এবং তিনবার আবদুল্লার দিকে তাকালেন এবং প্রত্যেকবারেই তিনি বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন আল্লাহ রসুলাম সেই সময়ে চুপ ছিলেন এবং সময় নিচ্ছিলেন এভাবে তৃতীয়বারের পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বায়াত গ্রহণ করলেন শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত সাহাবিদেরকে ডেকে বললেন তোমাদের মধ্যে কি এমন কোনো বিজ্ঞ ব্যক্তি ছিল না যে যখন তোমরা দেখলে যে আমি তার বায়াত গ্রহণ করছি না তখন তোমরা তাকে হত্যা করতে তখন সাহাবা একরাম তারা বললেন ইয়া রাসুল্লাহ আপনার অন্তরের কথা সেটা তো আমরা বুঝতে পারিনি এবং যদি আপনি চোখ দিয়েও আমাদেরকে ইশারা করতেন সেই ক্ষেত্রে আমরা এটাকে কার্যকর করতাম তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন ইন্নাহুলাইয়াম্বাগি লিনাবিইন আন্তাকুন আলাহু খা ইনাতুল আয়ুন যে কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি চোখের ইঙ্গিতেও কোনো আমানতের খেয়ানত করবেন সুতরাং এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নিত অপরাধী যাদের উপর শাস্তি নির্দিষ্ট সেই তালিকাভুক্ত হওয়ার পরেও ওসমান ইবিন আফান রেতলানহু তিনি যখন আবদুল ইবনে সাদ ইবনে আবি সারাহ তার পক্ষে সুপারিশ পেশ করলেন শেষ পর্যন্ত সে ক্ষমা পেয়ে গেল পরবর্তী ইতিহাসে আমরা দেখতে পাই যে আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারাহ সে একজন ভালো মুসলিম হয়েছিল এবং পরবর্তী খলিফারা তাদেরকে খিলাফতের কাজে যুক্ত করেছিলেন ওমর ইতলাহ সময়ে সে খিলাফতের কাজে যুক্ত ছিল সরকারি কাজে যুক্ত ছিল এবং ওসমান ইবনে আফানুর ইতলাহ তার সময়ে আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারা সে মিশরের গভর্নর হয়েছিল আমর ইবুল্লাহ আস রাইতলানহু তারপরে তার পরবর্তীতে ওসমান রাইতলানহু তাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন আবদুল ইবনে সাদ ইবনে আবিসারা তার অপরাধ কী ছিল কেন তাকে এরকম বিশেষ শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাদের জন্য মৃত্যুদণ্ড নির্দিষ্ট সেই তালিকাভুক্ত কেন করা হয়েছিল আবদুল ইবনে সাদ সেই ব্যক্তি প্রথমে মুসলিম ছিল এমনকি ওহি লেখক হিসেবেও সে নিযুক্ত ছিল কিন্তু পরবর্তীতে শয়তান তাকে বিভ্রান্ত করে ফেলে এবং সে মুরতাদ হয়ে যায় সেই অবস্থায় সে পলায়ন করে কাজেই মোরতাদ হয়ে যাওয়ার কারণে মুসলিমদের সঙ্গে প্রতারণা করার কারণে শাস্তি হিসেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জন্য মৃত্যুদণ্ড নির্দিষ্ট করেছিলেন এবং যখন আবদুল্লাহ সে সাল্লাহ সাল্লামের কাছে এসে উপস্থিত হলো আল্লাহ রসুল্লাহাম তিনি সময় নিচ্ছিলেন যে যদি কোনো সাহাবি এসে তাকে হত্যা করে ফেলত কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমা পেয়ে গেল পরবর্তীতে সে তওবা করে নিজের ভুল বুঝতে পারে এবং একজন ভালো মুসলিম হিসেবে বাকি জীবন কাটিয়েছিল আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারা সে ওসমান ইতলানহুর দুধ ভাই ছিল ওসমান ইতলানহুর খিলাফতকালে যখন আফ্রিকা বিজয়ের অভিযানগুলো পরিচালনা করা হচ্ছিল সেই অবস্থায় আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারা সে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত ছিল এবং তার নেতৃত্বে সে একটি শক্তিশালী মুসলিম নৌবাহিনী গঠন করতে সক্ষম হয় এবং বর্তমানে লিবিয়ার অন্তর্ভুক্ত ত্রিপলি অঞ্চলটি সেটাকে ইসলামী খিলাফার অন্তর্ভুক্ত করা হয়েছিল আবদুল ইবনে সাদ ইবনে আবিসারা তার গভর্নর থাকা অবস্থায় পরবর্তীতে ওসমান ইতলানুর সময়ে পরিচালিত বিজয় অভিযানগুলো সম্পর্কে যখন আমরা আলোচনা করব সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো আমরা বিস্তারিতভাবে উল্লেখ করব ইনশাআল্লাহ এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার শেষের দিকের অংশ এবং মদিনার জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ঘটনা তাবুকের যুদ্ধের ঘটনা নবম হিজড়িতে তাবুকের যুদ্ধের যে ঘটনা সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং এটি এমন একটি ঘটনা যেখানে কৃতিত্ব প্রদর্শন করার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার মাধ্যমে ওসমান রাইতলানহু এগিয়ে গিয়েছেন এবং সেখানে সেই ক্ষেত্রে তিনি নিজের শ্রেষ্ঠত্বকে প্রদর্শন করেছেন তাবুকের পটভূমি সম্পর্কে আমরা স্মরণ করতে পারি যে আরবের যে ভূমি জাজিরাতুল আরবের যে ভূমি সেই প্রসঙ্গে সেই ভূমির দিকে রাজত্ব বিস্তারের ক্ষেত্রে পারস্য বা রোমান কেউই আগ্রহী ছিল না সেটি একটি অনুর্বর অঞ্চল গোত্রভিত্তিক সমাজ অধিকাংশ অঞ্চলই মরুভূমি সেখানে কোনো ফল ফসলাদি ভালো উৎপন্ন হয় না কিন্তু মক্কা বিজয়ের পর যখন কিনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত বিচ্ছিন্ন আরব গোত্রগুলোকে একত্রিত করছিলেন এক পতাকা ইসলামের নিচে তাদেরকে একত্রিত করছিলেন এবং একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে যার সীমানা বিস্তৃত হচ্ছিল সেই অবস্থায় হেরাকল রোমান সম্রাট সে নিজের বিপদ টের পেল হেরাকেলের যে পটভূমি ইত্যাদি বিষয়গুলো আমাদের পূর্বের আলোচনাতে বিস্তারিতভাবেই এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিঠি দিয়ে তাকে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন পরবর্তীতে মৌতার যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় তাবুকের যুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি হলো খবর আসলো রোমান সৈন্যরা তারা একত্রিত হচ্ছে রোমান সম্রাটের নির্দেশের অপেক্ষায় তারা রয়েছে সম্রাট নির্দেশ দিলেই তারা মুসলিমদের উপর আক্রমণ পরিচালনা করবে এই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় অলস বসে না থেকে সাহাবিদেরকে নিয়ে একত্রিত হলেন এবং নিজেই বের হওয়ার সিদ্ধান্ত নিলেন যেই দিকে আরব সীমান্ত যেখানে রোমানদের এলাকা সেই উদ্দেশ্যে দীর্ঘ সফর এবং বিভিন্ন পরিস্থিতির কারণে সেটা ছিল মুসলিমদের জন্য এক বিরাট পরীক্ষা সময়টি ছিল প্রচণ্ড গরমের সময় সেই শুষ্ক মরুর বুকে প্রচণ্ড উত্তাপের মাঝে সফর করা এত দীর্ঘ সফর এটা কখনোই সহজ কোনো বিষয় ছিল না আরেক দিকে সেই সময়ে কিছু খরা এবং অনাবৃষ্টি দেখা দিচ্ছিল এবং অবশিষ্ট যে ফসল ছিল সেই ফসল ঘরে তোলার একটি পরিস্থিতি তখন ছিল অর্থাৎ যদি তখন তারা অভিযানে বের হন বাইরে বের হয়ে যান তাহলে এই ফসলগুলোকে তারা আর ঘরে তুলতে পারবেন না কাজে বিভিন্ন দিক থেকে পরীক্ষা তাদের সামনে এসে উপস্থিত হচ্ছিল তার মধ্যে আরেকটি পরীক্ষা ছিল যে এই যুদ্ধে অর্থ ব্যয়ের এক বিশাল ধাক্কা ছিল যুদ্ধ মানেই অর্থ ব্যয়ের এক বিশাল খাত বিশাল খরচ শক্তিশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সময়ে যতগুলো যুদ্ধে মুসলিমদের যা সৈন্য সমাবেশ হয়েছিল তার থেকেও বেশি অর্থাৎ তিরিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী জমায়েত করেছিলেন এবং এত বড় মুসলিমদের একটি বাহিনীর তাদের জন্য তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা তার যে বিশাল খরচ সেটা এক বিশাল পরীক্ষা ছিল মুসলিমদের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাস্তায় খরচ করার জন্য মুসলিমদেরকে উৎসাহিত করলেন প্রত্যেকে তার সাধ্যমতো অবদান রাখতে শুরু করলো এমনকি মহিলারা পর্যন্ত তাদের গয়নাগুলো খুলে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দান করতে শুরু করেছিল সাহাবিরও প্রত্যেকে এই দান করার ক্ষেত্রে অর্থের মাধ্যমে জিহাদে অবদান রাখার ক্ষেত্রে প্রত্যেককে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ভালো কাজে তারা প্রতিযোগিতা শুরু করলেন কিন্তু এরপরেও সেগুলো যথেষ্ট হচ্ছিল না যদিও বা মুসলিমরা তিরিশ হাজার সৈন্যের একটি বাহিনী একত্রিত করেছে কিন্তু রোমানদের তুলনায় এটা খুবই অল্প ছিল রোমানদের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষেরও বেশি এরকম একটি অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে উৎসাহিত করছিলেন এবং বলছিলেন যে কে তাদেরকে সজ্জিত করবে এই বাহিনীকে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যখনই ওসমান ইবিন আফানুর ইতলানহু তার কাছে এই সংবাদ আসলো আল্লাহ রসুলামের এই আহ্বান আসলো তখন তিনি বিন্দুমাত্র দেরি না করে আল্লাহ সুবাহতাল্লার ক্ষমা এবং সন্তুষ্টি লাভের আশায় বিশাল সম্পত্তি নিয়ে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন ওসমান রাজিলাহু সেই বাহিনীর প্রত্যেকের প্রয়োজন পূরণ করার চেষ্টা করলেন এমনকি একটি বাহনের যে দড়ি উট কিংবা ঘোড়াকে বেঁধে রাখার জন্য যে দড়ি প্রয়োজন হয় লাগাম প্রয়োজন হয় সেগুলো পর্যন্ত তিনি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন ইবনে শিহাব আজুহরি রাহিমাউল্লাহ তিনি বর্ণনা করে বলেছেন ওসমান রাইতলানহু তাবুকের বাহিনীর জন্য শত চল্লিশটি উট প্রদান করলেন ষাটটি ঘোড়া প্রদান করলেন অর্থাৎ এই এক হাজার প্রাণী নয়শো চল্লিশটি উট এবং ষাটটি ঘোড়াকে তিনি প্রদান করলেন সব মিলিয়ে পূরণ হলো এক হাজার ওসমান দশ হাজার দিনার বা স্বর্ণমুদ্রা প্রদান করলেন সেই বাহিনীর জন্য এবং সেগুলো এনে তিনি আল্লাহ রসুল ইসলামের সামনে পেশ করলেন এবং সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাম খুবই খুশি হলেন সন্তুষ্ট হলেন তিনি সেই স্বর্ণমুদ্রাগুলোকে দশ হাজার স্বর্ণমুদ্রা যখন তার সামনে এসে রাখা হলো সেগুলোকে নেড়ে চেড়ে দেখছিলেন তার হাতের মাধ্যমে এবং বলছিলেন মা দররা উসমান মা আমিলা বা আদাল ইয়াউম আজকের পর থেকে কোনো কাজই ওসমানের কোনো ক্ষতি করতে পারবে না এবং এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাটি তিনবার বলেন মা দররা উসমান মা আমিলা বা আদাল ইয়াউম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ওসমানের পক্ষে এত উচ্চ সনদ এবং প্রশংসা প্রদান করেছেন তিনি বলেছেন যে আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন সেটা তার কোনো ক্ষতি হবে না এর আগের আলোচনাতেও বিভিন্ন সময় আমরা উল্লেখ করেছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওসমান ইবিন আফমান সম্পর্কে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন শেষ পর্যন্ত তাবুকের ঘটনায় আমরা দেখি যে রোমান সম্রাট এবং তার সৈন্যরা তাদের কথা ছিল তারা এসে যুদ্ধ করবে কিন্তু শেষ পর্যন্ত তারা আর যুদ্ধ করতে আসেনি এবং মুসলিমরা যে উদ্দেশ্যে রোমান সাম্রাজ্যের দিকে রওনা হয়েছিল মদিনা থেকে বের হয়ে তারা অর্ধেক পথ অর্থাৎ তাবুক পর্যন্ত এসে সেই সংবাদ জানতে পারে যে রোমানরা আর যুদ্ধ করতে আসছে না ফলে মুসলিমরা বিনা যুদ্ধেই আল্লাহর সাহায্যে বিজয়ী হয়ে মদিনায় ফেরত আসেন এভাবে তাবুকের অভিযান শেষ হলো জিহাদ ফিসাবিল্লার খাতে খরচ করার মাধ্যমে ওসমান তানহ তিনি আল্লাহ রসুল সাল্লাহামের কাছ থেকে স্বীকৃতি পেয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনবার পরপর এই কথাটি বললেন আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না রাসুল্লাহ সাল্লাহামের পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক এবং অমর ইবুল খাতাব ইতলানুর সময়ে ওসমান ইতলানুর ভূমিকা সেই দিকে এবারে আমরা যাচ্ছি উভয় সময়েই ওসমান ইবিন আফান রাজিউল্লাহু তিনি সুরা সদস্য ছিলেন সুরা এটা হচ্ছে মুসলিমদের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক কমিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আবু বকর সিদ্দিক যখন তিনি খলিফা হলেন তিনি ওসমান ইতলানুর মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেন পরামর্শ গ্রহণ করতেন যেমনটি আমরা পূর্বের আলোচনায় উল্লেখ করেছিলাম যখন আবু বকর সিদ্দিক পরামর্শ নিচ্ছিলেন সাহাবিদের কাছ থেকে যে রোমানদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করবেন সেটা কিভাবে করা যেতে পারে সেই অবস্থায় ওসমান রাইতলানহু তাকে উৎসাহিত করে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন এর বাইরেও বাহরাইনে যখন গভর্নর নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে ওসমান রাইতলানহু মতামত প্রদান করেছেন এবং ওসমানের মতের ভিত্তিতেই সেখানে আবুল আলা আল হাজরামি তাকে বাহরাইনের ওয়ালি বা গভর্নর নিয়োগ করা হয়েছিল ওমর ইবুল খাতাবকে অর্থাৎ আবু বকর সিদ্দিক যখন পরবর্তী খলিফা নিয়োগ করবেন সেই নিয়োগের ক্ষেত্রেও ওসমান আলিতুল্লাহর কাছ থেকে তিনি মতামত এবং পরামর্শ গ্রহণ করেছিলেন এবং সেই ক্ষেত্রে ওমরকে নিয়োগ করার পক্ষে পরামর্শ দিয়ে ওসমান আলিতুল্লাহ তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে আমি বলছি ওমরের সম্পর্কে আমি যা জানি অর্থাৎ তার ভেতরের অবস্থা তার বাইরের অবস্থার থেকেও আরও উত্তম এবং তার মতো আর কেউ হয় না বকর সিদ্দিকের সময় আরেকটি অসাধারণ ঘটনা ওসমান আলিতুল্লাহর আরেকটি লাভজনক অর্থনৈতিক লেনদেন অবদান কিংবা ব্যবসা যাই বলি না কেন তার ঘটনা আবু বকর সিদ্দিকের সময়ে একটি অর্থনৈতিক সংকট দেখা দিল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু তিনি ঘটনাটি বর্ণনা করে বলছেন যে আবু বকর সিদ্দিকের সময়ে তার খিলাফতকালে একটি খরা দেখা দিল খাদ্যের অভাব দেখা গেল লোকের আবু বকর সিদ্দিকের কাছে এসে বলল যে বৃষ্টি হচ্ছে না এবং জমিন তার ফসলগুলো প্রদান করছে না আটকে রেখেছে এবং লোকেদের নানা রকম কষ্ট দেখা দিচ্ছে আবু বকর বললেন তোমরা যাও সবর করো সন্ধ্যার আগেই আল্লাহ তোমাদেরকে সমাধান প্রদান করবেন এবং একটি মুক্তির ব্যবস্থা করে দেবেন সেই দিনেই সন্ধ্যার আগেই ওসমান ইতলানহুর এক বিশাল কাফেলা সিরিয়া থেকে একশো উট বোঝাই একটি কাফেলা সেটা এসে পৌঁছালো এবং সম্পূর্ণ কাফেলাটি নানা রকমের খাদ্যশস্যে খাদ্যদ্রব্যে পরিপূর্ণ ছিল মদিনার সমস্ত ব্যবসায়ীরা তারা এসে ওসমান ইতলানহুর বাড়িতে একত্রিত হলেন এবং ওসমান জানতে চাইলেন তোমরা কেন এসেছো তারা বললেন যে এই অবস্থা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না নিয়মিত এবং জমিনের ফসল আমরা পাচ্ছি না লোকেরা নানা রকম কষ্টে আপতিত হয়েছে খাদ্যের অভাব দেখা দিচ্ছে কাজেই আপনার এই যে বিশাল কাফেলে এসেছে একশো উট বোঝাই যা কিছু খাদ্যদ্রব্য তার সব কিছুই আমরা কিনে নিতে চাই যেন আমরা সেখান থেকে দরিদ্র মুসলিমদেরকেও প্রদান করতে পারি ওসমান বললেন ঠিক আছে তোমরা আসো এবং এটাকে কিনে নাও সমস্ত ব্যবসায়ীরা আসলেন ওসমান জানতে চাইলেন ও হে ব্যবসায়ীরা তোমরা কত লাভ দিবে আমাকে যা আমি সিরিয়া থেকে নিয়ে এসেছি তারা বললেন যে আমরা আপনাকে দশের বিনিময়ে বারো দিব ওসমান বললেন আমার কাছে আরও ভালো প্রস্তাব আছে তারা বললেন ঠিক আছে আমরা দশের বিনিময়ে পনেরো করে দিচ্ছি ওসমান বললেন আরও ভালো প্রস্তাব আমার কাছে আছে সমস্ত ব্যবসায়ীরা তারা একে অপরের মুখ চাওয়াচাই করছিলেন এবং বলছিলেন ওহে আবু আমর অর্থাৎ ওসমান ইতলাহর যেটা কুনিয়া সেটা সম্বোধন করে তারা বলছিলেন ওহে আবু আমর আর তো কোনো ব্যবসায়ী আমাদের বাইরে নেই মদিনার যা ব্যবসায়ী সবাই এখানে উপস্থিত কাজেই তোমাকে কে এর থেকে ভালো প্রস্তাব দিল কাজেই এর থেকেও ভালো প্রস্তাব তোমাকে কে দিল ওসমান ইবনে আফমান রাইতলানু তিনি বললেন আল্লাহ দিয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি তোমাদের প্রস্তাবের থেকেও উত্তম প্রস্তাব আমাকে দিয়েছেন এবং তিনি বলছেন একের বিনিময়ে আমাকে দশ দিবেন প্রত্যেক দীর্হামের বিনিময়ে তিনি আমাকে দশ করে দেবেন তোমরা কি পারবে তার সমতুল্য কোনো প্রস্তাব আমাকে দিতে তারা বললেন আল্লাহর কসম আমরা তা দিতে সক্ষম নই সেই ক্ষেত্রে ওসমান রাজিতালহু তিনি তাদেরকে বললেন যে আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি যে এই সমস্ত খাদ্যদ্রব্য আমি দরিদ্র মুসলিমদের জন্য সদাকা করে দিলাম সুতরাং এটাই ছিল আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত যে ওসমান রাজিতালহু কিভাবে তার সম্পত্তিকে ইসলামের জন্য মুসলিমদের জন্য অকাতরে খরচ করেছেন ব্যয় করেছেন ইবনে আব্বাস রাজিউল্লাহু তিনি আরেকটি বর্ণায় উল্লেখ করেছেন ইবনে কুদামা তিনি বর্ণাটি উল্লেখ করেছেন তিনি বলছেন ইবনে আব্বাস বলছেন যে গত রাতে আমি একটি স্বপ্ন দেখলাম এবং আমি দেখলাম কাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি একটি বাহনের উপরে আরোহণ করেছিলেন যেটা সাদা কাটা যেটা সাদা এবং কালো ডোরা মিশ্রিত ছিল আল্লাহ রসুলাম একটি নূরের পোশাক গায়ে দিয়েছিলেন তার পায়ে জুতা ছিল নূরের তার হাতে একটি লাঠি ছিল নূরের এবং তিনি দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইবনে আব্বাস বলছেন যে সেই স্বপ্নের মধ্যে আমি আল্লাহ রসুল আসলামের কাছে জানতে চাইলাম ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে দেখার জন্য খুবই কাতর ছিলাম আপনার কথা শোনার জন্য আমি কাতর ছিলাম আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন হে ইবনে আব্বাস ওসমান সাদাকা করেছে আল্লাহ সেটাকে কবুল করেছেন এবং তার জন্য একটি বিয়ের আয়োজন করেছেন জান্নাতে এবং সেই বিয়ের দাওয়াতে সামিল হওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি আবুকার সিদ্দিকের পর ওমর ইবুল খাতাবের সময়েও ওসমান রাইতানহু তিনি উচ্চ মর্যাদাবান একজন সাহাবি ছিলেন লোকেরা অমর ইবুল খাতাবের কাছে এসে কিছু বলতে চাইলে ওসমান ইবনে আফান অথবা আব্দুর রহমান ইবনে আউফ তাদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করত সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে ওসমান ইতলানহু তিনি আরও মর্যাদাবান হয়েছেন ওসমান ইতলানহুকে ধরিয়ে নেওয়া হতো যে ওমরের পরবর্তী তিনি হবেন খলিফা এবং তিনি রাদিফ নামে পরিচিত ছিলেন রাদিফ এই শব্দের অর্থ হচ্ছে আরবিতে যখন দুইজন ব্যক্তি একত্রে কোনো একটি বাহনে আরোহণ করে থাকেন সেই ক্ষেত্রে সাথী ব্যক্তিকে বলা হয়ে থাকে রাদিফ এবং কোনো ব্যক্তির সহকারী বা ওই ব্যক্তির পরিবর্তে পরবর্তীতে যিনি তার স্থান দখল করবেন সেই বিষয়গুলো বোঝানোর জন্য এই রাদিফ শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে অমর ইবুল খাত্তাবের সময়ে অমর ইবুল খাতাবের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা উপদেষ্টা ছিলেন ওসমান ইবনে আফান আনহুর এবং তিনি লোকেদের মাঝে রাদিফ নামে পরিচিত ছিলেন সেই সময়েও তিনি সুরা সদস্য ছিলেন উপদেষ্টা ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খিলাফতের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মত প্রদান করেছেন বিস্তারিত বর্ণনায় না গিয়ে শুধুমাত্র নামগুলোকে আমরা উল্লেখ করছি যেমন বাইতুল মালে যখন বিভিন্ন দিক থেকে সম্পদ আসছিল জিহাদের গণিমত হিসেবে সম্পদ আসছিল সে অবস্থায় ওসমান পরামর্শ দিয়েছেন অমরশির প্রস্তাব গ্রহণ করেছেন মুসলিমদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল মুসলিমদের জন্য বাইতুল মালে হিসাব রক্ষণকারী নিযুক্ত করা দিওয়ান নিযুক্ত করা অফিসিয়াল ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি চালু করার ব্যবস্থা করা তার পক্ষে প্রস্তাব দেওয়া এবং খারাজের সেই ভূমিগুলো সেগুলোকে কিভাবে ব্যবস্থাপনা করা হবে এর পক্ষেও বিভিন্ন সময়ে ওসমান রাইতলানহু গুরুত্বপূর্ণ মতামত এবং সিদ্ধান্ত প্রদান করেছেন শেষের দিকে অমর ইবুল খাতাব রাইতলানহুর খিলাফতকালে তেইশ হিজড়ি অমর রাইতলানহু তার শেষ হজ যে বছর করেছিলেন সেই বছরেও আরেকটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে ছিলেন ওসমান ইবনে আফান রাজিউতলানহু রসুল্লাহ সাল্লাহ পবিত্র সহধর্মিনী মুমিনদের মা উম্মুহাতুল মুমিনিন যারা অবশিষ্ট ছিলেন তারা খলিফা অমরের কাছে এসে অনুমতি চাচ্ছিলেন যে তারা হজ করবেন অমর তাদেরকে অনুমতি প্রদান করলেন এবং তাদের সঙ্গে দুইজন ব্যক্তিকে দায়িত্বে নিযুক্ত করলেন সেই দুইজন ব্যক্তির একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ অপর ব্যক্তি ছিলেন ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা আনহু ওমর এই দুই ব্যক্তিকে নির্দেশ দিলেন যে তোমরা তাদের সাথে যাবে তারা যেদিকে সফর করতেন ওসমান রাইতলানহু তাদের সামনে থাকতেন এবং তাদের কাছে অন্য কোনো ব্যক্তিকে ঘেঁষতে দিতেন না এবং বিভিন্ন সময়ে যাত্রা বিরতির জন্য বিভিন্ন গিরিপথে তাদেরকে নিয়ে যাত্রাবিরতি করাতেন এবং সেই গিরিপথের প্রবেশপথে একদিকে ওসমান রাজিউল্লাহ দাঁড়িয়ে থাকতেন এবং আরেকদিকে আব্দুর রহমান ইবনা আউফ রাজিউল্লাহ তিনি থাকতেন যেন কোনো বাইরের লোক সেখানে প্রবেশ করতে না পারে এভাবে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে এবং উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে হজের যে দায়িত্ব সেটা ওসমান ইবনা আফান রাজিউল্লাহ পালন করেছিলেন এবং এই ঘটনাগুলোর মাধ্যমেই আজকের পর্বে আমরা ওসমান ইবনে আফান রাজিউল্লাহু জুন্নুরাইন তার খলিফা হওয়ার আগের যে জীবন সেই জীবনের কিছু বর্ণনা প্রদান করার চেষ্টা করলাম আগামী পর্বে ইনশাআল্লাহ ওসমান ইতলাহনু তার খিলাফতকালের বিভিন্ন বিষয়ে তার শাসন পদ্ধতি এবং অমর ইবুল খাত্তাবের পর নতুন খলিফা তিনি আসলেন সেই বিষয়গুলোর মাধ্যমে মুসলিমদের জীবনযাত্রা কতটুকু পরিবর্তন হলো ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি ওসলাল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলহি ওসাহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমাদের Facebook page Facebook dot com facebook.com slash media এবং আমাদের YouTube channel YouTube dot com slash youtube.com slash raindropsmediaorg 2015